তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সত্য কাকে বলে সত্য হচ্ছে যেই জিনিসটা বাস্তবতার সাথে মিল রাখে সেটা সত্য যেমন আজকের প্রোগ্রামে আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছে না আসেনি এটার বাস্তবতা যেটা আমি বললামও সেটা তাহলে বাস্তবতার সাথে মিল হলে আমার কথাটা সত্য হবে এর নাম সত্য তো পৃথিবীতে মানুষ তার চোখে দেখা ঘটনা তার সামনে ঘটে যাওয়া ঘটনা তার জীবনে ঘটে যাওয়া ঘটনার সত্যতা তো যাচাই বাছাই করতে পারে কিন্তু তার অতীতে ঘটে যাওয়া ঘটনা এবং তার মৃত্যুর পরে যা ঘটবে এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করার মতো জ্ঞান মানুষের নিকটে নাই একদল বিজ্ঞানী বলবে যে মানুষ বানর থেকে এসেছে এটা তো অতীতের ঘটনা আসলে মানুষ বানর থেকে এসেছে না কিভাবে এসেছে এই সত্য জ্ঞানটা বাস্তবতার সঠিক জ্ঞানটা মানুষের পক্ষে জানা সম্ভব নয় আবার মৃত্যুর পরে একদল বলবে মারা গেলেন তো সব শেষ আর একদল বলবে পুনর্জন্ম হবে যদি নেকির কাজ করে থাকো তো পরবর্তী প্রজন্মে ভালো হয়ে জন্ম নিবে ধনির ঘরে রাজার ঘরে জন্ম নিবে আর যদি খারাপ কাজ করে থাকো তো পরবর্তী প্রজন্মে কুকুর শিয়াল হয়ে জন্ম নিবে আর আরেক দল মানুষ বলতেছে না এই দুনিয়ায় শেষ নয় তোমার রুহ এল্লিন বা সিজিনে যাবে তারপরে একদিন কেয়ামত হবে তারপরে আল্লাহ সুবাহানতালা বিচার করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন কোনো পুনর্জন্মও নাই আবার মৃত্যুর পর যে মানুষ শেষ হয়ে যাবে এটাও নাই তাহলে সত্যটা কি আসল বাস্তবতাটা কি ঘটবে এটা মানুষের পক্ষে জানা সম্ভব নয় ঠিক তেমনি আর কি মানুষের পক্ষে জানা সম্ভব নয় মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে কোন নিয়ম কানুন কোন জীবন বিধান কোন শরিয়াত অনুসরণ করে চললে মানুষ জীবনে শান্তি পাবে সুখ পাবে দুনিয়াতে ফেতনা ফাসাদ থাকবে না দুনিয়াতে শান্তির বাতাস বইবে দুনিয়াতে দারিদ্রতা থাকবে না মানুষ ধনী হয়ে যাবে দুনিয়াতে বেকারত্ব থাকবে না সবার চাকরি হয়ে যাবে আপনার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোন সিস্টেম দিতে পারে এটাও মানুষের পক্ষে জানা অসম্ভব কেন জানেন মানুষের অন্তরে হিংসা আছে মানুষের অন্তরে রাগ আছে মানুষের অন্তরে অহংকার আছে মানুষের অন্তরে স্বজন প্রীতি আছে মানুষের অন্তরে ভয় ভীতি আছে যার অন্তরে এই জিনিসগুলো থাকে সে কোনো সময় ন্যায় পরায়ণ একশোতে একশো ইনসাফপূর্ণ কোনো আইন বাস্তবায়ন করতে পারবে না এক দুই মানুষের জ্ঞান অতি স্বল্প পৃথিবীতে অতীতে মানব জাতি কিভাবে জীবন পরিচালনা করত মানব জীবনের মানব জাতির অতীতের ইতিহাসগুলো দেখে ভুল ত্রুটি নির্ধারণ করে ফেরাউনের জাতি কি ভুল করেছে মোসা হারুনের জাতি কি ভুল করেছে ঈসা সামুদ আদ তারা কি ভুল করেছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এমন একটা বিধান প্রণয়ন করবে যাতে আর ভুল না হয় তো ওই অতীতের সকল জ্ঞান অর্জন করাও মানুষের পক্ষে সম্ভব নয় ঠিক ভবিষ্যতে কি ঘটবে সেটাও মানুষের পক্ষে জানা সম্ভব নয় এই জন্য মানুষের পক্ষে সঠিক কোনো বিধান প্রণয়ন করাও সম্ভব নয় তাহলে অতীতের জ্ঞান ভবিষ্যতের জ্ঞান পরকালের জ্ঞান এবং সঠিক বিধান যে বিধান দিয়ে পৃথিবী পরিচালনা করলে পৃথিবীতে শান্তি আসবে সেই সত্যটা একমাত্র কার নিকট থেকে জানা যাবে আল্লাহ সুবাহান ও তালার নিকট থেকে জানা যাবে কেন তিনি অতীত জানেন ভবিষ্যৎ জানেন সব জানতা সর্বজ্ঞানী মানুষের সৃষ্টিকর্তা তিনি মানুষের মন মানসিকতা চলা ফিরা অভ্যাস চাল চরিত্র সবকিছু সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন আল্লাহ সুবাহান তালা এই জন্য মানুষের কোনটাতে নিরাপত্তা আছে কোনটাতে শান্তি আছে পৃথিবী কিভাবে পরিচালনা করলে শান্তি আসবে মৃত্যুর পরে কি ঘটবে মানুষের অতীতে কি ঘটেছে আমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছি এগুলো সব সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে পাওয়া যাবে এই জন্য আল্লাহ সুবাহানতালা বলেছেন তোমরা বানর থেকেও সৃষ্টি হয়নি তোমরা আদম হাওয়া থেকে সৃষ্টি হয়েছ তো আল্লাহ যদি এটা বলে থাকে তাহলে এটাই সত্য তো আমরা জানলাম যে সত্যের একমাত্র উৎস হচ্ছে আল্লাহ সুবহান তালা এবার আল্লাহ সুবহান সেই সত্যটা মানুষের নিকটে কিভাবে পাঠাবেন কিভাবে জানাবেন আল্লাহ সুবহান চাইলে কোরআনকে লিখিত আকারে প্রিন্টেড করে মানুষের মাঝে ফেলে দিতে পারতেন স্বর্ণ দিয়ে আল্লাহ সুবাহান তালা চাইলে ফেরিস্তা পাঠাতে পারতেন পারতেন অসম্ভব কিছু নয় কিন্তু আল্লাহ সুবাহান তালা করেননি কেন এই জন্য করেননি যে মানুষ এমন এক জাতি মানুষ হচ্ছে অনুকরণ প্রিয় মানুষকে যদি কিছু শিখানো লাগে তাহলে তার সামনে মডেল প্রয়োজন সে মডেল দেখে দেখে শিখতে যতটা তার জন্য ভালো হবে অন্যভাবে তার জন্য ততটা ভালো হবে না এই জন্য ছোট বাচ্চা যখন বড় হয় তখন সে তার সামনে মডেল চায় তার পিতা যা করে তার মাতা যা করে সেটাই সে শিখে সে বাংলা ভাষা কোথায় শিখলো তার বাপ মায়ের কাছ থেকে শুনে শুনে দেখে দেখেই শিখেছে তো মানুষ হচ্ছে অনুকরণ প্রিয় জাতি তো ফেরেস্তা পাঠালেও মানুষ অনুকরণ করতে পারতো না লিখিত আকারে পাঠালেও মানুষ অনুকরণ করতে পারত না এই জন্য আল্লাহ চিরদিন আসুল পাঠিয়েছেন মানুষের মধ্যে থেকে যাতে মানুষ তার সাথে থেকে তাকে দেখে তার অনুকরণ করে বুঝে আল্লাহ সুবাহানতালার সত্যটা হৃদয়ঙ্গম করতে পারে তাহলে আল্লাহ সুবাহানতলা সত্য পাঠানোর জন্য রাসুল পাঠান মানুষদের মধ্যে থেকে জিনদের মধ্য থেকেও নয় ফেরিস্তাদের মধ্য থেকেও নয় এবার রাসুল যে সত্য রাসুল সেটা বোঝানোর জন্য আল্লাহ কি পাঠান মেজা পাঠান এটা আল্লাহর নিয়ম সব নবী রাসুলকে আল্লাহ মেজা দিয়েছেন তেমনি আমাদের রাসুলকে আল্লাহ মেজা দিয়েছেন চিরস্থায়ী মেজা তার নাম আল কোরআন মুসা আলাহিসাল্লাম চলে গেছে লাঠিও চলে গেছে আমাদের দেখার সুযোগ নাই ঈসা আলাইসালাম চলে গেছে তিনি মানুষের গায়ে হাত দিলে চক্ষু হয়ে যেত অন্ধর গায়ে হাত দিলে চক্ষুসমান মৃতর গায়ে হাত দিলে সে জীবিত হয়ে উঠত ঈসা আলাইসাল্লাম চলে গেছে আমাদের আর দেখার সুযোগ নাই কিন্তু কোরআন চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল চলে গেছে কিন্তু সেই মজেদা দেখে ইমান আনয়ন করার সুযোগ আমাদের এখনো আছে তো কোরআন নিজেই নিজের জন্য দলিল কোরআনকে প্রমাণ করার জন্য কোনো সাক্ষী লাগবে না আমি ভালো না খারাপ আমি জ্ঞানী না মন্দ এটা দেওয়ার জন্য সাক্ষ্য লাগবে উমুককে জিজ্ঞেস করবেন তুমুককে জিজ্ঞেস করবেন আসলেই কি আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলেই কি দারুল দেওয়ান থেকে ফারিক করেছে আসলেই কি আবদুল্লাহ কোরআন হেফজ করেছে এই যে মানুষকে জিজ্ঞেস করে আপনি আমার তাজগিয়া নেবেন কিন্তু কোরআন যে সঠিক এটা কাউকে জিজ্ঞেস করা লাগবে না কোরআন নিজেই আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে আমি সঠিক তার দলিল আমি কোরআন নিজেই দলিল যে সে সঠিক কোরআনের মতো কিছু আনার চ্যালেঞ্জ কোরআন আগে দিয়ে রেখেছে কোরআন হচ্ছে সাহিত্যিক ভাবে মজেজা এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা কি বুঝাতে চাইলাম সত্য আল্লাহর নিকট থেকে আছে সেই সত্যটা আল্লাহ রাসুলের মাধ্যমে পাঠান রাসুলের কাছে মজেজা থাকে আমাদের রাসুলের মজেজা কোরআন এবং রাসুল সাল্লাহ আলি আসাল্লামের মুখনিসৃত হাদিস তাহলে আমরা যদি সত্য জানতে চাই তাহলে আমাদেরকে কোথায় ফিরে যেতে হবে কোরআনে এবং হাদিসে এবার এই সত্য গ্রহণে বাধা সত্য গ্রহণে বাধা মানে আমি দিনের দাওয়াত দিচ্ছি তারপরও মানুষ সত্য গ্রহণ করে না কল্পনা করেন আপনাদের সামনে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি সকল যুবক ভাই উপস্থিত সকল মুসল্লির সামনে যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মাত্র তার তেইশ বছরের জীবনে হাজার হাজার মানুষকে হেদায়েত করলেন তাই নয় কি যারা তার চরম থেকে চরম শত্রু ছিল তারাও কি তার হাতে ইসলাম গ্রহণ করেনি করেছে যে মহিলা আল্লাহ রাসুলের চাচার কলিজা চিরে চাবিয়েছে সেও আল্লাহ রাসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু তিনিও অবশেষে আল্লাহ রাসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন এবার আল্লাহ রাসুলের কথা বাদ দিলাম তার মৃত্যুর পর থেকে নিয়ে তার সাহাবিরা যে বিজয় অভিযান সারা পৃথিবীতে পরিচালনা করেছে একশো বছর যাবৎ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু ইসলাম নয় ইসলাম যে অঞ্চলে ঢুকেছে ওই অঞ্চলের মানুষের আদব কায়দা শিষ্টাচার বৈশিষ্ট্য শব্দ পরিবর্তন করেছে করেছে ওই অঞ্চলের ভাষাও পরিবর্তন করেছে স্পেনের ভাষা কোনোদিন আরবি ছিল না ইসলাম যখন স্পেনে ঢুকে তখন স্পেনের আদব কায়দা শিষ্টাচার শব্দ পরিবর্তন করেছে করেছে স্পেনের ভাষাও আরবি হয়ে গেছে অধিকাংশ দেশে এরকম হয়েছে এখন কথা হলো সেই একশো দেড়শো বছরের স্বর্ণযুগ পার হওয়ার পরে গত এক হাজার বছরে আমাদের দাওয়াতে এমন কি হলো যে আমাদের দাওয়াতে মানুষ আর ইসলাম গ্রহণ করে না ওই কোরআন তো এখনো আছে ওই হাদিস তো এখনো আছে প্রশ্ন মনে আমি বুঝাতে পারিনি প্রশ্ন কি আপনাদের নিকটে স্পষ্ট সত্যের এই দাওয়াত গ্রহণের যে জোয়ার চলছিল সেই জোয়ারে ভাটা কেন এটা হচ্ছে আজকের প্রশ্ন তাহলে সত্য গ্রহণের বাধার এক নাম্বার কারণ আমরা আলোচনা করব এক নাম্বার কারণ হচ্ছে দাওয়াত দানের যে পদ্ধতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছিল আমরা সেই পদ্ধতি থেকে দূরে চলে এসেছি এটা হলো এক নাম্বার কারণ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াত দানের পদ্ধতি কেমন ছিল শুনবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় বসে ধ্যান করছেন ইল আলহি সালাম যখন এসে তাকে বললেন একরা একরা একরা আল্লাহ রাসুল বললেন আমি পড়া জানি না পড়া জানি না পড়া জানি না তারপরে তার উপর যখন পাঁচটি আয়াত অবতীর্ণ হলো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গুহা থেকে ভীত সন্ত্রস্ত হত বিহব্বল অবস্থায় বাসায় ফিরে এসে সহি বুখারির একদম প্রথম এক দুই পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমাকে চাদর দাও আমার গা থরথর করে কাঁপতেছে আমাকে চাদর দাও আমি আখশা আলা নফসি আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তখন খাদিজা রাজি আল্লাহ আনহু লাকাদ হাসিত আলা নাফসি আমি মারা যেতে পারি এই কথা শুনে খাদিজা রাজি আল্লাহ আনহু আশ্চর্য হয়ে গেলেন তিনি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন কাল্লা কখনো নহে অসম্ভব হতেই পারে না বলেন কি আপনি ওল্লাহি আল্লাহ সুবাহ কসম করে বলছি মা ইহজিক আল্লাহ আবাদা আল্লাহ কোনদিন আপনাকে অপমান করতে পারেন না এত দৃঢ় বিশ্বাস খাদিজার বুকে কোথায় থেকে আসলো যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষতি অপমান করতে পারেন না অসম্ভব হতেই পারে না কেন খাদিজার জি আল্লাহ তালা আনহা এবার কারণগুলো বলে দিচ্ছে ইন্নাকালা তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে অভ্যস্ত আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন কাল কাল মানে হচ্ছে আজেজ যে অক্ষম যে অচল যে বেকার আপনি তার ভার উঠান তার রুজির ভার বেকারের অক্ষমের রুজির ভার আপনি উঠান ওয়াতুকসিবুল মাদুম যার কিছুই নাই সব শেষ হয়ে গেছে তাকে আপনি সহযোগিতা করেন ওয়া তাকরিজ মেহমান বাসায় আসলে মেহমানকে মেহমানদারি করেন খাওয়া দাওয়া করান সম্মান করান মেহমানের মেহমানদারি করতে আপনি কোনোদিন কমতি করেন না ওয়াতঈনু আলা নওয়াইবিল হক আর কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই বিপদগ্রস্তকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন তাকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে পালিয়ে আসেন না এগুলো কার বৈশিষ্ট্য আপনাদের মনে কি একবারও প্রশ্ন হলো না যে খাদিজা রাজি আল্লাহ তালু এটা কেন বললেন না যে অসম্ভব হতে পারে না আল্লাহ আপনার ক্ষতি করবে না কেননা আপনি পাঁচ হেরা গোহায় বসে সালাত আদায় করেন আপনি হেরা গোহায় বসে আল্লাহর জিকির আজকার তাসবি তালিল পাঠ করেন আপনি সিয়াম রাখেন সালাত পড়েন আপনি মদ খান না আপনি জেনা করেন না এগুলো কিছুই আল্লাহ রাসুলের মধ্যে বৈশিষ্ট্যগুলো ছিল না এগুলোও তো বলতে পারতেন খাদিজা রাজি আল্লাহ আনহা কিন্তু তিনি বললেন না কেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে বিদ্যুৎ গতিতে ছড়িয়েছেন তার চরিত্রের বদৌলতে তার আচরণের বদৌলতে এই যে তার মহান চরিত্র মানুষকে সহযোগিতা করার মহান চরিত্র এই মহান চরিত্র দিয়ে তিনি পৃথিবীবাসীকে পরম থেকে পরম শত্রুকে মুগ্ধ করেছেন এই চরিত্র ছিল তার চম্বিক আকর্ষণের মতো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র এখানে আরো একটা জিনিস বোঝা গেল দুটা জিনিস আমরা এই হাদিস থেকে কমসে কম অনুধাবন করতে পারি এক আমরাও যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি বিপদগ্রস্তকে সাহায্য করি আমরাও যদি অচল বেকার দুস্থ অসহায় দরিদ্রকে সহযোগিতা করি আমরাও যদি মেহমানদারি করি তাহলে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ বিপদে ফেলবেন না ফেলেন যদি তাহলে উদ্ধারও আল্লাহ করবেন ইনশাআল্লাহ এটা এক নাম্বার বোঝা গেল দুই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মতো এই বৈশিষ্ট্যগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ দাওয়াত দিলেও দাওয়াত গ্রহণ হবে না যেমন আরো উদাহরণ দেখেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদে সহি বুখারি ছয় হাজার একশো আঠাশ নম্বর হাদিস যা আরাবিদুল একজন অনার আরবি ব্যক্তি বিদুইন মরু বিদুইন ব্যক্তি অশিক্ষিত মূর্খ বালাফিল মসজিদ মসজিদে এসে মসজিদে পেশাব করে দিয়েছে তো সব সাহাবি রিরি রিরি করে উঠেছে ধর ধর ধর কি করলোই তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন দাউহু তাকে ছেড়ে দাও আহরিকু তোমরা তার পেশাবের উপর পানি প্রবাহিত করো আর জেনে রাখো ইন্নাকুম তোমরা পৃথিবীবাসী উম্মতের জন্য সহজ হিসেবে প্রেরিত হয়েছ কঠিন হিসেবে প্রেরিত হওনি অতএব মানুষের সাথে সহজ ব্যবহার করো কঠিন ব্যবহার করিও না তিন নাম্বার দলিল সুরা মধ্যে আল্লাহ সুবহান মুসা আলাইহি সালাতামকে বলছেন ইজহাব আংতা মুসা তুমি এবং তোমার ভাই হারুন যাও ফেরাউনের নিকটে ওয়ালা জিক্রি আর আমাকে স্মরণ করতে ভুল করিও না যেন আল্লাহকে স্মরণ করা কিন্তু অনেক মহান কাজ এত কঠিন সময় আল্লাহ বিদায় দিচ্ছেন মুসার হারুনকে আর এক দুটা মাত্র নাসিহাত করতেছেন তার এক নাম্বার নাসিহাত হচ্ছে আমাকে স্মরণ করতে ভুলিও না কেন আল্লাহর স্মরণ কেন গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছে আল্লাহ সুবহান তালা আমাদেরকে সৃষ্টি করেছে যেন আমরা জন্মের পর থেকে মরা পর্যন্ত খালি আল্লাহরই স্মরণ করি চব্বিশ ঘন্টা যেন আল্লাহর জিকির আজগার তাসবিহ তাহলিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় সেজদাই পড়ে যেন আল্লাহকে স্মরণ করি আল্লাহর জিকির আজকার করি আল্লাহর তাসবি তাহলিল করি এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তাহলে বলবেন খাওয়া দাওয়া বেঁচে থাকা লাগে তাই খেতে হয় খেতে হয় তাই একটু ইনকাম করা লাগে কথা মনে হয় বুঝাতে পারিনি ইনকাম করা চাকরি বাকরি করা এগুলো মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির আজকার করা কিন্তু জিকির আজকার সারাদিন করলে তো খাওয়া হবে না না খেলে তো মারা যাব খেতে হয় তাই চাকরি করতে হয় তাই একটু কাজবাজ করতে হয় কিন্তু আমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির করা আল্লাহ জানেন আদম জাতি চব্বিশ ঘন্টা জিকির করতে পারবে না আল্লাহকে স্মরণ করতে পারবে না আল্লাহ জানেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদম জাতি আমাকে স্মরণ করতে পারবে না এই জন্য আল্লাহ কমাতে কমাতে কমাতে কমাতে বলে দিয়েছেন হালাল আকাল কমসে কম যে কোনো মূল্যে যেভাবেই হোক কমসে কম অন্তত পক্ষে দিনে পাঁচবার আমাকে স্মরণ করতেই হবে স্পষ্ট করে বলে দিয়েছেন সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আকিমিসিক্রি কমসে কম পাঁচবার আমাকে স্মরণ করিও ফাদকুরুনি আদকুরুকুম দুনিয়ার মানুষ যদি আমাকে স্মরণ করো তাহলে জেনে রাখো তুমি অতি দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও দেড় দুই হাতের এই শরীর এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও শুক্র কীট থেকে তৈরি হওয়ার পরও এখনই paralysis accident heart attack cancer হয়ে বিছানায় পড়ে মেডিকেলের বিছানায় পড়ে কাতরিয়ে কত যে দুর্বল তুমি তা অনুভব তুমি করতে পারো এ বিশাল পৃথিবীর মধ্যে সরিষা পরিমাণ জায়গা তুমি নিয়ে আছো বিমান থেকে তাকালেও সরিষার সমান লাগে সাতাশ মানের উপর থেকে তাকালে যে কেমন লাগবে মানুষকে আল্লাহ আলাম এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও আর আমি আল্লাহ এই সারা পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একক একচ্ছত্র অধিপতি মালিকুল আমলাক আলা কাদির সব বিষয়ের উপর ক্ষমতাবান হওয়ার পরও জেনে রাখো তুমি যদি আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে থেকে আর আফ্রিকার জঙ্গলে থেকে আমি আল্লাহ আমাকে স্মরণ করো তাহলে এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও আর আমি এত অকচ্ছত্র অধিপতি হওয়ার পরও যখনই তুমি স্মরণ করবে আজ কুরুকুম আমি আল্লাহ তখনই তোমাকে স্মরণ করব ইউনুস আলিহি সালাতামকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ বলতেছেন যদি ইউনুস আলাইহি সালাম আল্লাহর তাসবিহ পাঠ না করত কি তাসবিহ যখন তিনি মাছের পেটে চলে গেলেন এই আল্লাহকে যদি তিনি মাছের পেটে স্মরণ না করতেন তাহলে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে মাছের পেটেই রেখে দিতাম কেয়ামত পর্যন্ত এটা হচ্ছে আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করার গুরুত্ব তো সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে মুসা আর হারুনকে আলাই সালাতাম আল্লাহ যখন ফেরাউনের উদ্দেশ্যে পাঠাচ্ছেন তখন দুটো উপদেশ দিলেন এক ওয়ালা তানিয়াফি দিক্রি আমাকে স্মরণ করতে ভুলিও না দুই দুই নম্বর উপদেশটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সবচেয়ে বেশি জরুরি ফাকুল আলহু কৌলান ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও এত বড় অত্যাচারী হওয়ার পরেও হাজার হাজার নিরাপরাধ বনু ইসরায়েলের সন্তানকে হত্যা করার পরেও পৃথিবীর সবচেয়ে বড় কাফের যাকে বলা যায় যাকে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন সেই কাফের সাথে কেমন ব্যবহার করতে হবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন সুরা তোহার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে মুসার হারুনকে নির্দেশ দিয়ে যে এত বড় জঘন্য কাফের হওয়ার পরও ফাকুল আলাহু কৌলান্লাইনা ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলিও বুঝাতে পারিনি মনে হয় আমাদের দেশে যারা আমরা যাদেরকে বেদাতি বলি আমাদের হানাফি ভাই তারা কি ফেরাউনের চাইতে কাফের হ্যাঁ আমাদের দেশে যারা হিন্দু আছে তারা কি ফেরাউনের চাইতে কাফের আমাদের দেশে যারা দেওবন্দি বলেন বেরেলবি বলেন আর কবর পূজারী বলেন মাজার পূজারি বলেন তারা কি ফেরাউনের চাইতে বড় কাফের তারা তো কাফেরই নয় তারা তো এখনো মুসলমান তাহলে আল্লাহ একজন বড় কাফের সাথে বলতেছেন কৌলালাহু কৌলান লাইয়িনা তার সাথে নরম ভাষায় কথা বলিও আর আমরা কি বলি আমাদের কথায় কথায় গালি আস্ত একটা শয়তান ইবলিস চোর বেদাতি মুশরিক এই যে হুকুম লাগানোগুলোতে আমরা ব্যস্ত এটা হচ্ছে সত্য গ্রহণের পথে সবচেয়ে বড় বাধা এটা আপনাকে বুঝতে হবে আপনি আজকে যাকে গালি দিবেন সে কোনোদিন যতই আপনার দিন ভালো হোক যতই আপনার সহি আকিদা ভালো হোক সে আপনার কাছে আসবে না আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা اللهم حوى علينا ولا علينا اللهم حوى علينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا যদি আপনাদের বসে থাকতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন জি চলবে সম্মানিত উপস্থিতি দাওয়াত গ্রহণের পথে সবচেয়ে বড় বাধা হলো এই জিনিসটা সেটা হচ্ছে দাওয়াত দানের পদ্ধতিতে ত্রুটি যেমন আপনারা দারুলুম দেওবন্দ বলেন আর আজহার বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন কারণে আপনারা এগুলোকে এতটা খারাপ মনে করেন এতটা খারাপ দৃষ্টিতে দেখেন যে অনেক ভাইয়ের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় যাদের কথা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয় অথচ আমি দারুলুম দেওবন্দের ছাত্র আমি আপনাদের সামনে দুই একটা দারুলুম দেওবন্দের উদাহরণ পেশ করি যাতে আপনাদের নিকটে স্পষ্ট হয় যে আমরা সব সময় যা ধারণা করি তা ঠিক নয় যেমন আমাদের দেশের যারা ভাইয়েরা আছে তারা সবাই ঢিলা কুলুপ ব্যবহার করে না হানাফি ভাইয়েরা আমি দারুলুম দেওবন্দে আড়াই থেকে তিন বছর ছিলাম কোনোদিন দেখিনি যে দারুলুম দেওবন্দের কোনো ছাত্র বা কোনো শিক্ষক ঢিলা কুলুপ ব্যবহার করতেছে কোনো দিনই না কোনো দিন দেখিনি আমি এখন কেন আমাদের দেশের ভাইয়েরা ব্যবহার করে সেটা বলতে পারবো না দারুলুম দেওবন্দের আর একটা ঘটনা আপনাদের শোনাই এখন তাবলিক জামাতের সাথে দারুলুম দেওবন্দের খুব গন্ডগোল চলতেছে দারুল দেওবন্দে তাবলিক জামাত নিষিদ্ধ কোনো ছাত্র তাবলিক জামাতে চিল্লা লাগাতে পারবে না এটা তো এখন দেশবাসীর কাছে অনেক স্পষ্ট কিন্তু আমি যখন দারুল দেওবন্দে থাকতাম তখন আমাদের একজন উস্তাদ ছিলেন মাওলানা আরশাদ মাদানি যিনি জমিয়ত ওলামায় হিন্দের আমির এবং হোসাইন আহমদ মাদানি হানাফি ভাইদের অনেক বড় আলেম তার ছেলে তিনি ক্লাসে এসে বলতেন যে মাদ্রাসা তোমাদেরকে খাওয়ায় মাদ্রাসা তোমাদেরকে পড়ায় মাদ্রাসা তোমাদের থাকতে দেয় আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে চিল্লা লাগাও কেউ যদি মাদ্রাসায় থেকে ছাত্র অবস্থায় চিল্লা লাগায় তাহলে মাদ্রাসায় থাকা সময়গুলোর আর মাদ্রাসায় খাওয়া খাবারগুলোর হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওকে দিতে হবে তখন আমি আশ্চর্য হতাম যে এত কঠোর ভাষা তিনি বলেন কিভাবে তিনি আরো বলতেন যে তোমরা যারা দাওরায় হাদিসে পড়তেছো তারা তো সব দাওরায় হাদিস শেষ করার পর এক বছরের চিল্লা লাগাবে আর এক বছরের চিল্লা লাগিয়ে সারা জীবন যা পড়েছিলে সব ভুলে আবার জাহেল মূর্খ হয়ে যাবে যদি আলেম হতে চাও তাহলে সাবধান করতেছি খবরদার চিল্লা লাগাবে না ওই চল্লিশ দিন পড়াশোনা করো বই পুস্তক পড়ো লেখালেখি করো আর একজনকে পড়াও কিন্তু তবুও চিল্লা লাগাবে না এইভাবে তিনি ছাত্রদের কঠোরভাবে নসিহত করতেন সেই কালে তখন আমি আশ্চর্য হতাম যে আমাদের দেশে তো মানুষ মনে করে যে একই কিন্তু এখানে তো পরিবেশ আলাদা আমাদের দেশে দেখবেন হানাফি মাদ্রাসাগুলোতে পাঁচ কলির টুপি যদি না পড়ে তাহলে মাদ্রাসা থেকে বের করে দিবে এমনও মাদ্রাসা আছে তো মৌলানা আসাদ মাদানি একদিন ক্লাসে বলতেছেন যে আশরাফ আলী থানবির টুপি আমার নিকটে আছে আশরাফ আলী থানবির টুপি পাঁচ কলি ছিল না তো যারা পাঁচ কলি নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে তাদের মাদ্রাসা থেকে আশরাফ আলী থানবিকে বের করে দিতে হবে এ কথাও তিনি বলেছেন তিনি আরো বলেছেন ক্লাসে স্পষ্টভাবে যে আমরা মনে করি যে আল্লাহ সুবাহান সর্বত্র বিরাজমান কিন্তু এটা ভুল আকিদা তিনি বলেছেন আল্লাহ সুবাহান আসমানে আছেন দেওবন্দে দারুলুম দেওবন্দে দারুলুম দেওবন্দে আমরা শুনেছি যে আল্লাহ সুবাহান কোথায় আছে আসমানে আছে দারুলুম দেওবন্দের একটা ডালিম গাছের গল্প আপনারা অনেক শুনেছেন যে এক ডালিম গাছ থেকে বরকত নেওয়া হতো শির্ক করা হতো অনেক কিছু করা হতো এই কথা ঠিক তো দারলুম দেওবানদের কর্তৃপক্ষ মানুষ যেন শির্ক না করতে পারে তারা ওই ডালিম গাছটা কেটে ওখানে পায়খানা বানিয়েছে বাথরুম বানিয়েছে দারুলুম দেওবন্দে যে ভুল ভ্রান্তি নাই তা নয় বাতিল বা ভ্রান্ত আকিদা বা কোনো সমস্যা যেটা আমাদের নিকটে সেরকম যে কিছু নাই তা নয় কিন্তু আমরা যতটা খারাপ দৃষ্টিতে দেখি এটা হচ্ছে আমাদের দাওয়াত প্রচারের পথে সবচেয়ে বড় বাধা দাওয়াত কিভাবে দিতে হবে দাওয়াত দেওয়ার সময় অন্তরে কষ্ট থাকতে হবে অহংকার নয় হিংসা নয় আঘাত দেওয়া নয় পচানো নয় আমাদের দাওয়াত দেওয়ার টার্গেট থাকে আর একজনকে পচানো পচাতে পারলে ভালো যত পচিয়ে আর মার্কেট কমানো যায় তত ভালো এটা হচ্ছে আমাদের অনেকের দাওয়াত দেওয়ার টার্গেট পচানো উদ্দেশ্য থাকা যাবে না অহংকার উদ্দেশ্য থাকা যাবে না উদ্দেশ্য থাকতে হবে কষ্ট কি কষ্ট ইস আমার একটা মুসলিম ভাই এই ভ্রান্ত আকিদাই থেকে জাহান নামে চলে যাবে আমার একটা মুসলিম ভাই শাহজালালের কবরে সিজদা করে জাহান নামে চলে যাবে ইস ওর হাতে পায়ে ধরে হলো যেন ওকে আমি জান্নাতের রাস্তায় আনতে পারি এই কষ্ট থাকতে হবে ভিতরে এই কষ্ট যখন ভিতরে আসবে আবার দাওয়াতের ওই আগের গতি ফিরে আসবে যেই গতি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে ছিল তো সম্মানিত উপস্থিতি দাওয়াত সত্য গ্রহণের পথে সবচেয়ে বড় যে বাধা সেই বাধাটা হচ্ছে আমাদের দাওয়াত প্রচারের ত্রুটি এক নম্বর কারণ গেল দুই নম্বর কারণ আমাদের অভ্যন্তরীণ তাসুব সেটা দলীয় তাসুব হোক সাংগঠনিক তাসুব হোক মাঝহাবি তাসুব হোক তাসুব শব্দটা আরবি যার বাংলা অর্থ হচ্ছে গোড়ামি সেটা দলীয় গোড়ামি হোক সাংগঠনিক গোড়ামি হোক মাঝহাবি গোড়ামি হোক গোড়ামি হচ্ছে দাওয়াত প্রচারের পথে এবং দাওয়াত গ্রহণের পথে অনেক বড় একটা বাধা আমরা কি মসজিদে যাব চলবে আচ্ছা তো এই গোড়ামিটা আমরা আমাদের পক্ষ থেকে শুরু করি যে আমাদের মধ্যে যে দলীয় সাংগঠনিক গোড়ামি আছে এইটা থেকে আমরা শুরু করি আমি রিয়াদে একটা বক্তব্য দিয়েছিলাম ঠিক এই বিষয়ের উপর সেই বক্তব্যের একটা অংশে আলোচনা ছিল যেটা নিয়ে অনেক বিনী ভাই ক্ষিপ্ত তো আমি চাই সেটা আজকে আরো সুন্দরভাবে সুরাহা করতে বা বাংলাদেশের আরো কোথাও যখন প্রোগ্রাম হবে বিষয়টা আরো স্পষ্টভাবে আরো সুন্দর করে বলতে সেটা কি আমাদের মাঝে যে সাংগঠনিক দলীয় গোড়ামি আছে এই সাংগঠনিক দলীয় গোড়ামি থেকে বের হয়ে আসার উপায় এবং সংগঠন বা দল করার হাইসিয়াত বা গুরুত্বটা কোথায় বা না করার সিস্টেমটা কোথায় এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা প্রথমে আমাকে এবং আপনাকে বুঝতে হবে যে জামাতবদ্ধ জীবনযাপনের নামে যত হাদিসগুলো আছে যত হাদিসগুলো বলা হয় যেমন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের আমি নিজে অনুবাদ করেছি এক মসজিদে মসজিদের নাম বলতেছি না তখন আমিও বিশ্বাস করতাম এই হাদিস মানে নির্দিষ্ট দল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুরুকুম বেখামসিন তোমাদেরকে আমি পাঁচটা জিনিসের আদেশ দিচ্ছি বিল জামা বদ্ধ জীবন যাপন করবে ওয়াসামে জামাতের যে নেতা হবে যে খলিফা হবে তার আনুগত্য করবে বলে হিজরা প্রয়োজন হলে হিজরত করবে ওয়াল জিহাদ ইফি সাবিল্লাহ প্রয়োজন হলে জিহাদ করবে আর জেনে রাখো মান শিবরিন কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায় খালা আরিব কাতাল ইসলামী মিন অনুকিহ তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে যতক্ষণ না সে জামাতে ফিরে আসে আর জেনে রাখো অমান দাওয়াল জাহিলিয়া কেউ যদি জাহিলিয়াতের কোনো দাওয়াত দেয় ফাহু আমিন জুসা জাহান্নাম তাহলে সে জাহান্নামের একটা কীটে পরিণত হবে জাহান নামের একটা খড়ি খড়কটিতে পরিণত হবে ওয়াইন সাম আওয়াসাল্লাহ যদিও সে সিয়াম রাখে এবং সালাত আদায় করে ওয়াইন সামা আওয়াসাল্লাহ যদিও সে সিয়াম রাখে এবং সালাত আদায় করে ওয়াইন সামা আওয়াসাল্লাহ যদিও সে সিয়াম রাখে এবং সালাত আদায় করে অনেক কঠিন হাদিস হাদিসের সারমর্ম কি দাঁড়ালো জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে জামাত থেকে বের হয়ে গেলে ইসলাম থেকে বের হয়ে গেল এবং তার থাকার জায়গা জাহান্নাম যদিও সে সালাত আদায় করে যদিও সে সিয়াম পালন করে হাদিস কি কঠিন নয় অনেক কঠিন হাদিস এই হাদিস আমি নিজে অনুবাদ করেছি দলের জন্য এখন বুঝতে পারি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করি রসুল সাল্লাহ বলছেন মুসলিমিন মুসলমানের রক্ত হারাম আর মুসলমানের উপর মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম আর মুসলমানের মান সম্মান হারাম আরাক মুসলমানের উপর আমি আরাক মুসলিম ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবো না হারাম তার টাকা চুরি করতে পারবো না ছিনতাই করতে পারবো না হারাম তার গিবত তোহমাত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবো না হারাম কেমন হারাম কেমন এটা হারাম কাবা ঘর ধ্বংস করার চাইতেও বড় হারাম কাবা ঘর ধ্বংস করার চাইতেও বড় হারাম কাবাঘর ধ্বংস করলে জানা গুণা হবে একজন মুসলিমেরকে হত্যা করলে তার চেয়ে বড় গুণা হবে একজন মুসলিমের ধন সম্পদ লুণ্ঠন করলে তার চেয়ে বড় গুণা হবে একজন মুসলিমের মান হানি করলে তার চেয়ে বড় গুণা হবে একজন মুসলিমের রক্ত ধন সম্পদ মান সম্মান কাবা ঘরের চাইতে সম্মানী এবার আল্লাহ রাসুল বলতেছেন তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে কয় শ্রেণীর তিন শ্রেণীর মুসলমানকে তারা কারা কারা বলেন দেখি এক আস্তাইবুজানি যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আর একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারিকুল জামা যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে এবার কি আরো কঠিন হলো না হলো না আরো কঠিন হয়ে গেল তাহলে আজকে আমি তাবলিক জামাত করতাম কালকে তাবলিক জামাত ছেড়ে দিলাম তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম তাহলে কি আমাকে হত্যা করতে হবে জামাতবদ্ধ জীবনযাপনের যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোর উপর সব দল তাবলিক জামাত বলেন আর যে দলই বলেন রাজনৈতিক দল বলেন রাজনৈতিক ইসলামী দল বলেন তারা এই হাদিসগুলোর উপর অত্যাচার করে মাজলুম হাদিস হাদিস তোর কথা বলতে পারে না কিন্তু হাদিস নিয়ে যখন ছিনিমিনি খেলা হয় তখন হাদিসের উপর অত্যাচার করা হয় হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করা হয় সম্মানিত উপস্থিতি এটার সঠিক ব্যাখ্যা কি আবু বকর রদি আল্লাহ আনহু আল্লাহ রাসুলের মৃত্যুর পর যখন খলিফা হলেন তখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর আবু বকর রাজি আল্লাহ আনহুর যুগে একদল মানুষ বলছে জাকাত দিব না তখন আবু বকর রাজি আল্লাহ বলছেন লাউকা তেলান্না যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ওমর রাজি আল্লাহ আনহু বলছেন কাইফাত হে আল্লাহ রাসুল আপনি কিভাবে হে আবু বকর রাজি আল্লাহ আনহু আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা সাক্ষী দিয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রাসুল কেননা তারা তো মুসলমান আর মুসলমানের রক্ত তো হারাম তখন আবু বকর রাজি আল্লাহ তালু বলছেন সোনোমর তারা যদি আল্লাহর রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের দড়িও দিত আর আজকে আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিবে দড়ি দিবে না তারা যদি আল্লাহর রাসুলের যুগে ধান গম চাউল খেজুর জাকাত হিসেবে দিতে এসে ধান গম চাউল খেজুরের বস্তা উদিত আর আমার যুগে ধান গম চাউল বস্তা ঢেলে দিয়ে চলে যাবে আর বস্তা ফেরত নিয়ে চলে যাবে আমি আবু বকর ওই বস্তার জন্য ওই দড়ির জন্য যুদ্ধ করব যুদ্ধ আমি চালিয়ে যাব হয় মরব না হয় মারব কেন তারা তো মুসলমান মুসলমান হওয়ার পর আবু বকর জিয়াল্লাহ তালানো কেন তাদের হত্যা করবেন প্রশ্ন কি বুঝতে পারলেন উত্তর দেন দেখি মাশাল্লাহ কে বললেন হাত উঠান দেখে জাজাকাল্লা খায়ের বারাকাল্লা ফি এটার উত্তর হচ্ছে তারা জামাত থেকে বের হয়ে গেছে ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য থেকে বের হয়ে গেছে ইসলামী রাষ্ট্রের বৈধ শাসকের আনুগত্য থেকে বের হয়ে গেছে এই জন্য তাদেরকে বলা হয় খারেজি খারেজিদের নাম শুনেছেন আরবিতে খারেজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে যে বের হয়ে যাবে বৈধ শাসকের আনুগত্য থেকে বের হয়ে গিয়ে যে বিদ্রোহ করবে বাগাওয়াত করবে সে খারিজি সে জামাত থেকে বের হয়ে গেছে তার রক্ত হালাল খলিফা চাইলে তাকে হত্যা করতে পারবে কথা কি স্পষ্ট আপনাদের জন্য এবার জামাতের আর একটা অর্থ বলি আরো একটা জামাত আছে সেটা হচ্ছে ইসলামও একটি সংগঠন ইসলাম কি খুব ভালোভাবে বুঝে যাবেন ইসলামও কি একটি সংগঠন ইসলাম নামের এই সংগঠনের নেতার নাম কি মসজিদে মসজিদে যাওয়া হোক চলেন সবাই মসজিদে চলেন জাজাকাল্লাহ খায়ের বারাকাল্লা ফিক